ভাই সেদিন কাঁদিবে কি ঘুমে ঘুমালি রে বোন সেদিন কাঁদিবে কেমনে ছাইরা গেলি রে ভাই সেদিন কাঁদিবে কি ঘুমে ঘুমালি রে বোন সেদিন কাঁদিবে কেমনে ছাইরা গেলি রে ভাই কাঁদিবে বোন কাঁদিবে কেঁদে বেহুশ হবে রে পিতা মাতা বলবে কেমনে থাকবি একা কবরে লা ইলাহা ইল্লাল্লাহু বলবে লোকে রে লা ইলাহা ইল্লাল্লাহু বলবে লোকে এই দুনিয়ায় যাদের তুমি ভেবেছো আপন তারা তোমার নয় তো আপন ভেবে দেখো মন এই দুনিয়ায় যাদের তুমি ভেবেছ আপন তারা তোমার নয় তো আপন ভেবে দেখো মন কেউ তোমার ওই ছোট্ট ঘরের সাথী তো হবে না রে লাহু বলবে বাড়ি গাড়ি অট্টালিকা সবই পড়ে রবে তিন টুকরা সাদা কাপড় তোমাকে পরাবে বাড়ি গাড়ি অট্টালিকা সবই পড়ে রবে তিন টুকরা সাদা কাপড় তোমাকে পরাবে মাটি হবে বিছানা তোর উপরে বাঁশের ছাউনি রে লা ইলাহা বলবে লোকে রে লা ইলাহা বলবে লোকে রে ভাই সেদিন কাঁদিবে কি ঘুমে ঘুমালি রে বোন সেদিন কাঁদিবে কেমনে চাইরা গেলি রে ভাই কাঁদিবে বোন কাঁদিবে কেঁদে হুশ হবে রে পিতা মাতা বলবে কেমনি থাকবি একা কবরে লা ইলাহা বলবে লোকে রে লা ইলাহা বলবে লোকে রে দুনিয়ারি মোহে পড়ে আল্লাহকে ভু কোটিপতি হইছ তুমি হারাম না মানিয়া দুনিয়ারি মোহে পড়ে আল্লাহকে ভুলিয়া কোটিপতি হইছ তুমি হারাম না মানিয়া সাপ হইয়া সেই টাকা তোর কামড়াবে কপালে রে লা ইলাহা ইল্লাল্লাহু বলবে লোকে রে বলবে সাড়ে তিন হাত মাটির নিচে ছোট্ট একটি ঘর সেই ঘরে কেউ নয় তো আপন সবই হবে পর আপন শুধু নেক আমল তোর অন্য কিছু নহে রে লা ইলাহা বলবে লোকের লা ভাই সেদিন কাঁদিবে কি ঘুমে ঘুমালি রে বোন সেদিন কাঁদিবে কেমনে ছাইরা গেলি রে ভাই কাঁদিবে বোন কাঁদিবে দেবে হুশ হবে রে পিতা মাতা বলবে কেমনে থাকবি একা কবরে লা ইলাহা বলবে লোকে রে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে লোকে রে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে লোকে রে